নবীর পরশ পে বনে ফুটল শত ফুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল আরব দেশের লোকের ছিল মনটা বড় পাথর নিজ হাতে যে আপন মেয়ের জিন্দা দিত কবর আরব দেশের লোকের ছিল মনটা বড় পাথর নিজ হাতে যে আপন মেয়ের জিন্দা দিত কবর নবীর ছোয়াই সকল জুলমত হয়েছে নির্মূল মূল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল নবীর পরশ পেয়ে বনে ফুটল শত ফুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল আলো আলোয় ভরে গেল এই যে বসুন্ধরা তামাম জাহান রাসুল প্রেমে হইল মাতুয়ারা আলো আলোয় ভরে গেল এই যে বসুন্ধরা তামাম জাহান রাসুল প্রেমে হইল মাতুয়ারা আমি অধম তার প্রেমেতে হয়েছি বেকুল সেই তোবা আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল সেই তোবা আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল নবীর পরশ পে বনে ফুটল সাত ফুল সেই তোবা আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল সেই তোবা আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল গাছ গাছালির শাখায় শাখায় উঠল পাখি গেয়ে স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে নবীর পরশ পেয়ে গাছ গাছালির শাখায় শাখায় উঠল পাখি গেয়ে স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়ে নবীর পরশে পেয়ে এই ধরাতে এলেন যিনি ভাঙতে সবার ভুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসুল নবীর পরশ পেয়ে বনে ফুটল শত ফুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সেই তো আমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল